জেহাদের জাগরণে জাগব মোরা বুকে নিয়ে ইমানের তো শিখা হাত নিয়ে কোরআনের আয়াত সুরা প্রাণে নিয়ে প্রেরণা হাতে কালেমা প্রাণে নিয়ে প্রেরণা হাতে কালেমা জেহাদের জাগরণে জাগব মোরা বুকে নিয়ে ইমানের দীপ্ত শিখা হাত নিয়ে কোরআনের আয়াত সোরা প্রাণে নিয়ে প্রেরণা হাতে কালেমা প্রাণে নিয়ে প্রেরণা হাতে কালেমা মোদের সাথে আছে রসুল খোদা দূর করি মিন জমিয়ার ভিতসা মোদের সাথে আছে রসুল খোদা দূর করি মিন জামিয়ার ভিতসা নেবই তো সবে দেবই তো মোরা দেবই তো মোরা নেবই তো সবে সুসংশ্লেষার সুমন্ত্রণা যেহাদের জাগরণে জাগব মোরা বুকে নিয়ে ইমানের দীপ্ত শিখা হাতে নিয়ে কোরআনের আয়াত সোরা কানে নিয়ে প্রেরণা হাতে কালেমা কানে নে প্রেরণা হাতে কালেমা আল্লাহ রসুলের মদন নিয়া তকবীর ধ্বনি হতে ছড়ব গোলাম আল্লাহ রসুলের মদন নিয়া তকবীর ধ্বনি হতে ছড়ব গোলাম ভয় করি না বুলেট বোমা ভয় করে না বুলেট বোমা এগিয়ে যাব সবে নিয়ে নিশানা জেহাদের জাগরণে জাগব মোরা বুকে নিয়ে ইমানের দীপ্ত শেখা হাতে নিয়ে কোরআনের আয়াত সুরা প্রাণে নিয়ে প্রেরণা হাতে কালেমা প্রাণে নিয়ে প্রেরণা হাতে কালেমা আফগানি কাশ্মীরি শত শত মা আর তো নদী সুর কাঁদছে যারা আফগানে কাশ্মীরে শত শত মা আর তো না দেশর কাঁদুছে যারা কখনোই না সইব না কখনোই না সইব না বিদ্রোহী আওয়াজে জাগরে তোরা জেহাদের জাগরণে জাগব মোরা বুকে নিয়ে ইমানের দীপ্ত শিখা হাতে নিয়ে কোরআনের আয়াত সোরা প্রাণে নিয়ে প্রেরণা হাতে কালেমা প্রাণে নিয়ে প্রেরণা হাতে কালেমা জিহাদের জাগরণে জাগব মোরা বুকে নিয়ে ইমানের দীপ্ত শিখা হাতে নিয়ে কোরআনের আয়াত সোরা কানে নিয়ে প্রেরণা হাত কালেমা কানে নিয়ে প্রেরণা হাত কালেমা কানে নিয়ে প্রেরণা হাত কালেমা প্রাণে নে প্রেরণা হাতে কালেমা